এই হাস নাহে নার গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন সর কুতুব শাহ সালে সেইখানে শুয়ে আসেন সর কুতুব শাহ সালে সেইখানে এই হাস নাহে নার গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে সেইখানে শুয়ে আসেন সর কুতুব শাহ সালে সেইখানে এই হাসনা হেনার গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে সেইখানে শুয়ে আসেন নেসার কুতুব শাহ চালে সেইখানে তাদের প্রেমে আসি কান সব হইল দেওয়ানা বেতা তাদের প্রেমে আসি কান সব হইল দেওয়ানা বেতা তাদের দরজা বেলায়েতে আছে উঁচু সবখানে তাদের দরজা বেলায়েতে আছে উঁচু সবখানে হাসে নাহে নারে গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন নে সার কুতুবুষা সালে সেইখানে শুয়ে আসেন নে সার কুতুবুষা সালে সেইখানে এই হাসে নাহে নারে গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে সেইখানে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে সেইখানে দুই কুতুবের বদৌলতে আমরা হলাম ধন্য যে দুই কুতুবের বদৌলতে আমরা হলাম ধন্য যে তাদের দামান ধরে ধরে চলব মোরা সবখানে তাদের দামান ধরে ধরে চলব মোরা সবখানে হাসে না নার গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে সেইখানে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে সেই কানে এই হাসে নাহে নার বাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন সার কুতুব শাহ সালে সেইখানে শুয়ে আসেন সার কুতুব শাহ সালে সেইখানে আশিক তারা খোদাল্লার আশিকি তারা মদিনার আশিকি তারা খোদাল্লার আশিকি তারা মদিনার তাদের ইশকে রৌশনি গোয়াজ জ্বলল বাংলার সবখানে তাদের ইশকে রৌশনি গোয়াজ জ্বলল বাংলার সবখানে হাসে নাহে নারে গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে কানে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে কানে এই হাসে নাহে নার গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে কানে শুয়ে আসেন নেসার কুতুব শাহ সালে সেইখানে এই হাসে না হে নার গুলবাগে ওই সার সিনারি মাজারে শুয়ে আসেন নে সার কুতুব শাহ সালে সেইখানে শুয়ে আসেন নে সার কুতুব শাহ সালে সেইখানে শুয়ে আসেন নে সার কুতুব শাহ সালে সেইখানে